আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন সঈদুল মুরসলিন ইউনিভার্সাল ভিশনের প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল ভিশনের রমাদানের তিরিশ আসর অনুষ্ঠানে প্রতিদিনকার মতো আজও একটি বিষয় নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আজকের বিষয়টি হল ইবাদতের দুই মূল নীতি আমরা যে ইবাদত করছি আল্লাহ তালার তার বন্দেগি করছি দুটো মহান মূলনীতির উপরে এই আবাদতগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে এর ভিত্তি বুনিয়াদ দুটো মূলনীতির উপরে গড়তে হবে না হলে এবাদত এবাদতেই হবে না এবাদত বাতিল হয়ে যাবে আল্লাহর কাছে সেই দুটি মূলনীতির একটি হল আল এখলাস মাহবুদ আল্লাহ তালার জন্য এখলাসকে বাস্তবায়িত করা শুধুই তার জন্য এবাদতটি করা সমগ্র সৃষ্টি জগৎ থেকে মুখ ফিরিয়ে তার অভিমুখী হয়ে এবাদতটি করা যেমনটি আল্লাহ বলেছেন আল্লাহ উল খালিস জুমার আয়াত নম্বর তিন জেনে রাখো আল্লাহর জন্য সেই আপাদতেই হবে যেটি একেবারেই তার উদ্দেশ্যেই খাঁটিভাবে শির্ক মুক্তভাবে কোনো সৃষ্টির অংশীদারহীনভাবে করা হয়েছে সেটাই তার জন্য হবে আর যেখানে কোনো সৃষ্টির সামান্যতম অংশ দেয়া হয়েছে সেটি আল্লাহর জন্য হবে না সেটি আল্লাহর কাছে যাবে না সেটি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না এটি হলো এখলাস সুর আজমার আয়াত নম্বর এগারো আল্লাহ বলছেন কুলিল্লাহা আবুদু মুখলেসাল্লাহদ্দিন বলো যে আমি আল্লাহর এবাদত করি আমার এবাদতকে আল্লাহর জন্য নির্ভেজাল করে নিখুঁত করে শির্ক মুক্ত করে লৌকিকতা মুক্ত করে সুরাজমার আয়াত নম্বর চোদ্দ একই কথা বলা হয়েছে কুলিল্লাহা আবুদু মুখলিসাল্লাহ দিনী আমি এবাদত করি একমাত্র আল্লাহর আমার এবাদতকে তার জন্য নির্ভেজাল করে সুরাল বাইয়েনা আয়াত নম্বর পাঁচ সেখানে বলা হয়েছে ওমা ওমেরু ইল্লা আবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন তাদেরকে তো একটি নির্দেশ দেয়া হয়েছে যে তারা আল্লাহর এবাদত করবে দিনকে তার জন্য শির্ক মুক্ত করে তাওহিদ দীপ্ত হয়ে তাহলে এটি হলো প্রথম মূলনীতি এবাদতের এই মূলনীতির উপরে এবাদতকে না আনতে পারলে এবাদত এবাদতই হবে না আল্লাহ তালা সুরা আলমলকে দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন আল্লাজি খলকল মৌতাবল হায়াত আলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যিনি জীবন মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের কার আমল সবচেয়ে সুন্দর ফদাইল ইবনে আয়াজকে প্রশ্ন করা হয়েছিল যে আহসানু আমালা কি তিনি বললেন এটি হলো আখলাসহু আসবহু যে আমলটি সবচেয়ে এখলাস সমৃদ্ধ আর সবচেয়ে বিশুদ্ধ সেটি হলো আহসান সুন্দরতম আমল অর্থাৎ আমলের সৌন্দর্য আসে দুটো দিক থেকে এখলাসের দিক থেকে আর এত্তেবায় রাসুলের দিক থেকে বিশুদ্ধতার দিক থেকে আমল যখন খাঁটি এখলাস সমৃদ্ধ হয় তখন সুন্দর হয় আমল যখন বিশুদ্ধ হয় তখন সুন্দর হয় বিশুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো নবীজির সুন্ন মতো হওয়া সুন্নার বাইরে সমস্ত আমল অশুদ্ধ এটা সুন্নার মধ্যে পড়েনি সেটা অশুদ্ধ ভুল গলত সে আমল করে কোনো লাভ নেই এই জন্য আমল যদি খালেস হয় শুদ্ধ না হয় তাহলে কবুল হবে না যদি শুদ্ধ হয় খালেস না হয় তাহলেও কবুল হবে না আচ্ছা খালিস হওয়ার অর্থ হলো শুধু আল্লাহর জন্য হওয়া শুদ্ধ হওয়ার অর্থ হলো মোতাব্বাকান আল্লাহ সুন্না শূন্য মতা হওয়া তাহলে যে কোনো আমল আমরা করব আমাদের প্রত্যেকেরই ফরজ হলো এবাদতের মূলনীতি জেনে এবাদতটি করা তাহলে প্রথম মূলনীতি হলো এখলাস শুধুই আল্লাহর জন্য আমল করা সৃষ্টি জগৎ থেকে মুখ ফিরিয়ে নেয়া কারণ সৃষ্টি জগৎ আমার মৃত্যুর মালিক নয় আমার জীবনেরও মালিক নয় আমার পুনরুজ্জীবনেরও মালিক নয় আমার কোনো লাভেরও মালিক নয় আমার কোনো ক্ষতিরও মালিক নয় অতএব সৃষ্টি সৃষ্টিকে যে জানে না সেই সৃষ্টির জন্য কাজ করে আসলে লৌকিকতা করে কি যে মানুষ সম্পর্কে অজ্ঞ এবং যে আল্লাহ সম্পর্কে অজ্ঞ সে মানুষ মানুষকে খুশি করবার জন্য কাজ করে আসলে মানুষের কাছে কিছুই নেই আপনি একটি গোরস্থানে গেলে কবরস্থানে গেলে আপনি কবরবাসীর খুশির জন্য আপনি কিছু সেখানে করে কি আশা করেন যে কবরবাসী আমাকে খুব প্রশংসা করবে কবরবাসীর প্রশংসার জন্য আপনি সেখানে কিছু করেন না কবরবাসীর দুর্নামের ভয় নিয়েও কোনো কিছু থেকে বিরত থাকেন না কবরবাসী আপনার কোনো ক্ষতি করবে এটাও আশা করেন না কবরবাসী কোনো লাভ করবে এটাও আশা করেন না মানে এখানে কবরবাসীর কাছে কবরে গিয়ে আমরা যেমন কোনো লৌকিকতা করি না রিয়াকারি করি না যে কবরবাসী দেখুক আমি কি করছি কবরবাসী খুশি হোক কবরবাসী আমার প্রশংসা করুক সেখানে কবরবাসীর প্রতি আমার কোনো কোনো প্রেরণাই যাবে না তাদের উদ্দেশ্যে তাদের সন্তুষ্টি বা তাদের বিরাগ ভাজন হওয়ার ভয় থেকে কোনো কিছুই করব না লৌকিকতা একেবারে আমি সেখানে করব না কারণ তাদের কাছে আমার কোনো আশা নেই ঠিক আমরা যে সমাজে বাস করি লাভ ক্ষতির কোনো কিছুরই মালিকানা নেই সেই দিক থেকে তারা আর কবরবাসীর এক সমান আপনি কবরবাসীর প্রশংসা যেমন আশা করেন না দুর্নামের ভয় করেন না সমাজের মানুষদের প্রশংসার আশা দুর্নামের ভয় কিছুই করা উচিত নয় কারণ এদের কাছেও কিছুই নেই আল্লাহ জন্য সুরাল ফুরকানে ওদের দুর্নাম করেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে খুশি করার জন্য কাজ করে واتخذوا من دون الله آلهة لا يملكون لهم موتا ولا حياة لا يملكون لهم نفعا ولا ضرا ولا يملكون موتا ولا حياة ولا نشورا এরা তাদের মৃত্যুরও মালিক নয় তাদের জীবনেরও মালিক নয় কোন লাভেরও মালিক নয় কোন ক্ষতিরও মালিক নয় পুনরুজ্জীবনেরও মালিক নয় তাহলে এদের জন্য এদের এদের এদের প্রশংসার আশায় কিছু কেন করব। এদের দুর্নামের আশায় ভালো কাজ কেন ছাড়ব সারা সৃষ্টির সৃষ্টি জগৎ যদি একত্রিত হয় তোমাকে কোনো উপকৃত করতে তাহলে উপকৃত করতে পারবে না কিছুই হ্যাঁ আল্লাহ যদি কিছু অনুমোদন করে দেন আল্লাহর তৌফিকে অনুমোদনে সেটুকু করতে পারবে এর বাইরে কিছুই করতে পারবে না ওলাউই ইল্লা বেসাইন আলাইক যদি তারা তোমার ক্ষতির জন্য সময় সংঘবদ্ধ হয় সারা পৃথিবীর মানুষ একতাবদ্ধ হয় কোনো ক্ষতি করবে কিছুই করতে পারবে না হ্যাঁ আল্লাহ যদি কিছু ক্ষতি তোমার জন্য অনুমোদন করে দেন ওইটুকু তারা করতে পারবে এর বাইরে কিছুই করতে পারবে না অতএব আসলে আমরা যে বলছি যে ইসলাম বলছে আল্লাহর জন্য মুখলিস হয়ে ইবাদত করতে হবে এটা না করার তো কোনো যুক্তি নেই পৃথিবীর যে ব্যবস্থাপনা আর ইসলামে যে দাবি একটার সাথে একটার কি সুন্দর মিল কারণ আদতেই তো মানুষের কাছে কিছুই নেই অতএব মানুষের আশা কিছু কিছু করা এটা পণ্ডশ্রম ফেরাউন মানুষকে খুশি করার জন্য কত কিছু করেছে কোনো লাভ হয়নি নমরুদ তাদের তো ছিল মানুষের জন্য সব মানুষকে খুশি করবে মানুষকে সন্তুষ্ট করে নিজের পক্ষে টানবে এই জন্য তো করেছে আবু জাহাল করেছে মানুষের জন্য মানুষকে খুশি করবার জন্য কি হয়েছে কিছুই হয়নি নূ আলাইসাল্লামের জাতি এরা সব লৌকিক ছিল লৌকিকতা করত। এরা একে অপরকে মাবুদ বানিয়ে পূজা করত। একজন আরেকজনকে সন্তুষ্ট করার জন্য কাজ করত। কিন্তু কি লাভ হলো ডুবে যখন মারা গেছে কেউই কোনো উপকার করতে পারেনি কমে লুত কমে আদ কমে সাইব কমে সালে পৃথিবীর সব ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ইতিহাস একটাই অতএব আমরা আল্লাহর জন্য মুখলেস কেন হব না কারণ এই পৃথিবীতে আল্লাহ সবকিছু নিজের হাতে রেখেছেন কাজ করতে হবে শুধু তার জন্য আর শুধু তার জন্য না করে কোনো লাভও তো নাই অতএব কেন আমরা এখলাস সহ আমল করব না তাহলে এবাদতের প্রথম মূলনীতি হল এখলাস যারা এখলাসের উপরে চলে তারা দিন দুনিয়ায় তারা ধন্য হয় দ্বিতীয় মূলনীতি হল এত্তেবা ও সন্না নবী সাল্লামের সুন্নতের অনুসরণ করা কারণ সুন্নতের বাইরে যেটাই করা হবে সেটা অশুদ্ধ বাতিল প্রত্যেকটি ইসলামী আমল মতো করা ফরজ একটি সুন্নত নামাজও নামাজটা সুন্নত হতে পারে কিন্তু পড়তে গেলে নবীর তরিকায় পড়া ফরজ একটি মোস্তাহাব আমল আমলটি মোস্তাহাব হতে পারে আমি নাও করতে পারি কিন্তু যদি করতে যাই তাহলে নবীর তরিকা মতো করা ফরজ তরিকা নষ্ট করা হারাম আমি যদি একটি সুন্নত নামাজ পড়তে যাই দুরেখা তাহিয়াতুল মসজিদ পড়তে যাই এটা সুন্না কোনো ওয়াজিব না কিন্তু এটার রুকুটা সেরকমই করতে হবে যার যেরকম নবী সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন এর সেজদা সেরকম করতে হবে যেরকম নবীজি শিক্ষা দিয়েছেন এর বৈঠক সেরকম করতে হবে যেরকম নবী সাল্লা সাল্লাম থেকে আমরা প্রাপ্ত হয়েছি তাহলে সকল ফরজ সকল ওয়াজিব সকল সন্ন্যত সকল মুস্তাহাব যে কোনো কাজ যদি আমরা করতে যাই নবীর তরিকায় করা ফরজ যেমন আল্লাহর জন্য করা ফরজ তেমন নবীর তরিকায় করা ফরজ আল্লাহর জন্য না করলে সেটা শিরিক হয়ে যাবে নবীর তরিকা না করলে বেদাঁত হয়ে যাবে অতএব নবী সাল্লা সাল্লামের তরিকা রক্ষা করে কাজ না করা এটা অত্যন্ত নিজের জন্য ক্ষতিকর লস সুর আল ইমরানের একশো অষ্টআশি নম্বর আয়তাল্লাহ বলেছেন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা যারা নিজেরা যেসব বেদাত করছে শিরিক করছে গুমরাহের কাজ করছে করছে শির্ক করছে বেদাত করছে গুমরাহের কাজ অথচ সেটা করে খুব খুশি হচ্ছে ফালু আবার মোহাব্বত করে মানুষে তাদের প্রশংসা করুক যে ওনারা খুব ওনারা সিরিকওয়ালা নয় ওনারা ইখলাসওয়ালা ওনারা বেদাতওয়ালা নন ওনারা সুন্নতওয়ালা করে বেদাত আর মনে মনে চায় উনি সুন্নতওয়ালা এটা বলে মানুষ প্রশংসা করুক উনি করছেন শির্ক এখলাসের ধারে কাছে নাই কিন্তু প্রশংসাটা পেতে চান এখলাসের উপরে যে মানুষ ওনাকে মুখলেস বলুক আল্লাহ বলছেন যারা শিরিক করে এখলাসের প্রশংসা পেতে চায় শিরিক করে তাহিদের প্রশংসা পেতে চায় যারা বেদাত করে সুন্নতের প্রশংসা পেতে চায় এদেরকে তুমি মনে করো না ফালা তাহসাবান্নাহম বেমাফাজাতিম আজাব তারা আজাব থেকে বেঁচে যাবে সফল হয়ে যাবে আজাব থেকে বাঁচার ক্ষেত্রে এটা মনে করো না সে যেহেতু শিরিক করছে তাকে শাস্তি পেতেই হবে যেহেতু সে বেদাত করছে তাকে শাস্তি পেতেই হবে সে যদি বেদাত থেকে তবা না করে শিরিক থেকে তবা না করে সে যতই শিরিক করে তহিদবাদী হিসাবে প্রশংসিত হতে চায় বেদাতি কাজ করে সুন্নতওয়ালা বলে প্রশংসিত হতে চায় সে চাইতে পারে কিন্তু চাওয়া দিয়ে কোনো কাজ হবে না কোটি কোটি আলেম আছে এমন উনি করছেন বেদাত কিন্তু মানুষ বলছে উনি বড় সুন্নতওয়ালা উনি শিরকির মধ্যে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ডুবে আছেন মানুষ বলছে বড় মুখলেস প্রিয় দর্শক কোনো কাজ হবে না এই আয়াতে সেটাই আল্লাহ বলেছেন ফালা মিনাল আজাব বেদাতি কাজ করে সুন্নতি মানুষ হওয়ার প্রশংসা পাওয়া শিরিক করে উনি মুখলেস নামে মানুষের কাছে পরিচিত আর প্রশংসিত হওয়া এই এই প্রশংসা দিয়ে কোনো কাজ হবে না মানুষের প্রশংসায় কিছু যাবে আসবে না মানুষের সন্তুষ্টি দিয়েও তার কোনো উপকার হবে না অতএব শাস্তি তার জন্য খাড়া থাকবে আলাহম আজাবন আলী মেদের জন্য রয়েছে কঠিন শাস্তি তাহলে কিছু মানুষ আছে তারা এক লাসেও পাকা এত্যাবায় সন্ন্যতের মধ্যেও পাকা এরা সর্বোত্তম মানুষ আর কিছু মানুষ আছে এদের এক লাসও নাই এত্তেবায় সন্ন্যত নাই এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ এদের মতো খারাপ আর কেউ নেই আমাদের মধ্যে তৃতীয় একটা গ্রুপ আছে সে মুখলেস কিন্তু মোত্তাবে সুন্নত নয় সুন্নতের অনুসারী নয় কাজ করে আল্লাহর জন্যই তার খাঁটি খ্লাস আল্লাহকে পাওয়ার জন্য করছে কিন্তু করে যাচ্ছে সুন্নতের খেলাপ কাজ এটা দিয়ে কোনো লাভ হবে না যেমন একজন মানুষ সে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছে যাবে তার পূর্ণ এখলাস রয়েছে এ বিষয়ে তরিকতা রয়েছে এই বিষয়ে যে আমি চিটাগাঙে যাব অন্যদিকে যাওয়া তার নিয়ত ছিটাঙ্গে যাবে সে আন্তরিকভাবে সে চায় ট্রেনের টিকিট কাটলো সে টিকিট কাটলো একতা এক্সপ্রেসে যেটা রংপুর যাবে সে চিটাং যাওয়ার নিয়ত খাঁটি নিয়ত খাঁটি আন্তরিকতায় সে রংপুরের ট্রেনে উঠে বসলো বলুন তো যাবে কোথায় চিটাং যাবে না রংপুর যাবে ভোরবেলায় উঠে দেখবে যে সে রংপুর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কারণ তার তরিকা ভুল তার নিয়ত ভালো রাস্তা ভুল এই দুটো মূল নীতির কোনোটাই ভুল হতে পারবে না নিয়ত ভালো হতে হবে রাস্তাও ঠিক হতে হবে নিয়ত ভালো হলো হলো এখলাস রাস্তা ঠিক হওয়া হলো এত্তেবায় সন্না নবীজি সন্ন্যতের অনুসরণ অনেকে এই বিষয়ে গুরুত্ব দেন না যে সন্ন্যতের খেলাপ করলে কাজ তো ভালোই করছি অতএব বাতিল হবে কেন না একেবারে অসদ্ধ একেবারে বাতিল কিছুই কাজ হবে না অতএব যারা মানুষ মুখলিস কিন্তু সুন্নত পালন করেন না যেমন তিনি খুব একলা সহকারে গান বাদ্য বাজনা শোনেন মনে করেন এগুলি শুনলে আল্লাহকে পাওয়া যাবে মারফতি গান কোনো কাজ হবে না এগুলি সুন্নতের খেলাপ আপনি যত একলাস নিয়েই শোনেন ছিটাং যাওয়ার নিয়তে রংপুরের ট্রেনের টিকিট কাটলে যে অবস্থা হবে সেটাই হবে জান্নাতের আশায় কাজ করছেন জাহান নামের মৃত্যু পরে দেখবেন জাহান নামে গিয়ে হাজির হয়েছেন নওয়াজ অনেকে আছেন নির্জন বাস করেন একেবারে জুমাও নাই তো নাই উনি নির্জন নির্জনে আছেন উনি একটা সন্ন্যাসী জীবন ওনার নিয়ত ঠিক আছে আল্লাহকে পাওয়ার কিন্তু তরিকা ভুল সন্ন্যাসী তরিকা ইসলামে নাই অনেকে আছে রোজার দিনেও ঈদের দিনেও উনি রোজা রাখেন উনি এত থাকি যে ঈদ উল ফিতরের দিনে উনি রোজা নিয়তটা হয়তো খাঁটি যে আল্লাহকে পেতে চাই কিন্তু তরিকাটা ভুল ঈদের দিন রোজা রাখা হারাম কবিরা গুনা অতএব নিয়ত সঠিক তরিকা ভুল এতেও কাজ হবে না নিয়ত ঠিক হতে হবে তরিকাও ঠিক হতে চতুর্থ একটা গ্রুপ আছে তারা সুন্নত পালন করে সব কাজ শূন্য মতো করে কিন্তু এখলাস নেই গাইরুল্লার জন্য করে এমন এবাদত করে বাহ্য তো ঠিক আছে সুন্নতটা ঠিক আছে সালাত পড়ে একেবারে শূন্য মতো রুকু একেবারে শূন্য মতো সেজদা একেবারে শূন্য মতো বসা ওঠা সবকিছু শূন্যতের তরিকা মতো বাহ্যিক কাঠামোটা একেবারে মতো আছে কিন্তু ভিতরের নিয়তটা গাইরুল্লাহকে দেখানো মানুষ দেখুক যে আমি কত সন্ন্যতের পাইরবি করি সন্ন্যতের অনুসরণ করি মানুষকে খুশি করবার নিয়ত ভিতরে লুকিয়ে আছে অমহমিরু ইল্লাহ মুখলিসিন আলাহদ্দিন ওদেরকে তো আদেশ করা হয়েছে শুধু এখলাস সহই মদত করতে ভিতরের আল্লামুখীতে যেহেতু নেই অতএব বাহ্যিক আমলটি শুদ্ধ হলেও ভিতরের অশুদ্ধতার কারণে বাতিল হয়ে গেল প্রিয় দর্শক এই জন্য এবাদতের এই মূল দুইটা মূলনীতি এখলাস এবং সুন্নতের ইত্তেবা যথাসাধ্য সর্বশক্তি নিয়োগ করে বজায় রাখতে হবে তাহলে আমাদের এবাদত আল্লাহর কাছে কবুল হবে এই রমাদান মাসে এই দুই মূলনীতির উপরে চলার সবচেয়ে সুবর্ণ সুযোগ সবচেয়ে বড় মৌসুম এখলাসের মৌসুম ইত্তেবায় সন্ন্যার মৌসুম এই মৌসুমে আমরা দুই মূলনীতিকে আমাদের চিরজিন্দিগির জন্য শিখে নেই রপ্ত করে নেই আল্লাহ আমাদের তফিক দান করুন সুবাহানকাল্লাহমদিক আসাদু আল্লাহ আস্তাকুরুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত